আয়সা আদিলাহ তালাহতে বর্ণিত যে এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিলে সে অর্থাৎ স্ত্রী অন্যত্র বিয়ে করল পরে দ্বিতীয় স্বামীও তাকে তালাক দিল নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো মহিলাটি কি প্রথম স্বামীর জন্য হালাল হবে তিনি বললেন না যতক্ষণ না সে অর্থাৎ দ্বিতীয় স্বামী তার স্বাদ গ্রহণ করবে যেমন স্বাদ গ্রহণ করেছিল প্রথম স্বামী